সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলিন ওয়ালা আলহি ওয়াসাবি আজমাইন ওবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে এই আসরে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে থেকে নতুন একটা পর্ব শুরু করব এটা হবে ইসলাম ও সমাজ অথবা মুসলমান ও সমাজ আমরা যখন সমাজ নিয়ে কথা বলি তখন অনেক কিছু এর ভিতরে এসে যায় সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছেন বিভিন্ন দল আছেন উপদল আছে সেখানে রাজনীতি আছে ইতিহাস আছে সংস্কৃতি আছে সাহিত্য আছে অনেক কিছুই আছে একজন মানুষ যখন সমাজ নিয়ে কথা বলে স্বাভাবিকভাবেই কিছু কিছু লোকের সাথে বা কোনো কোনো মতের সাথে দ্বিমত হতে পারে আপনি যখন সমাজ নিয়ে কথা বলবেন হয়তো কোনো কোনো ব্যাপারে আপনার সাথে আমিও একমত হতে পারবো না কিন্তু এ কথা স্বীকার করতেই হবে আপনি যেমন সমাজকে নিয়ে ভাবেন একজন নাগরিক হিসেবে একজন মানুষ হিসেবে এই সমাজের একজন সদস্য হিসেবে একজন মুসলমান হিসেবে আমিও সমাজকে নিয়ে ভাবি সমাজ নিয়ে যেমন আপনারও চিন্তা আছে দুশ্চিন্তা আছে ভাবনা আছে ঠিক আমারও কিন্তু এরকম চিন্তা আছে দুশ্চিন্তা আছে ভাবনা আছে আপনি হয়তো সমাজকে একরকম ভাবেন একদিক দিয়ে দেখেন আমি হয়তো অন্য দিক দিয়ে দেখি কিন্তু কথা আমরা সবাই স্বীকার করি আমরা সবাই শান্তি চাই আমরা চাই একটা সুস্থ সমাজ যেখানে সবাই শান্তিতে মিলেমিশে সুখ সমৃদ্ধিতে বেঁচে থাকবে মুসলমান হিসেবে আমাদের এই সমাজ কিন্তু এখানে শেষ নয় এই সমাজটাকে আমরা দেখি আমাদের ভবিষ্যৎ জীবনের একটা পরাকাষ্ঠা হিসেবে এই সমাজে আমরা যেভাবে বেঁচে থাকব মৃত্যুর পর আমাদের ভবিষ্যৎ তার উপর নির্ভর করে আমি মানুষ হিসেবে একা কিন্তু এই সমাজের সদস্য হিসেবে আমার চারপাশে অনেকে আছেন আমি মানুষ আমি একা মানুষ কিন্তু একসাথে আমি বাবা আমি চাচা আমি খালু আমি অনেক কিছুই তার মানে হচ্ছে অনেককে নিয়ে আমাকে বাঁচতে হয় আমি কার সাথে কতটুকু সম্পর্ক রক্ষা করছি তাদের সাথে কিভাবে আচরণ করছি তার উপরে নির্ভর করে আমার এই দুনিয়ার সুখ শান্তি এবং আখেরাতেরও সুখ শান্তি সময়ত ভাই বোনেরা আমরা বেশ কিছু সিরিজে আলোচনা করব যে ইসলাম এই সমাজকে কিভাবে দেখেছে এবং ইসলাম এ সম্পর্কে আমাদেরকে কি শেখায় প্রথম পর্বের আলোচনায় আমরা আলোচনা করব যে একটা ইসলামী সমাজ বলতে আসলে কি বুঝায় আমরা কি বুঝি মুসলমান সমাজ বলতে আমরা আসলে কি বুঝি আমরা সবাই জানি এই বিশ্বের সকল মুসলমান একটা গ্লোবাল সম্পর্কে আবদ্ধ সেটাকে বলি আমরা উম্মাত আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন এই যে কথাটা উম্মাত জাতি তিনি অন্যখানে বলেছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس এবং এভাবেই আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছি আমাদের মুসলমানদেরকে একটা বিশাল উন্মত হিসেবে বলা হয়েছে তার মানে হচ্ছে আমরা যখন সমাজ নিয়ে চিন্তা করি তখন মনে করতে হবে যে আমি যেখানকার মুসলমানই হই না কেন যে দেশেরই মুসলমান হই না কেন যে রঙ্গেরই মুসলমান হই না কেন যে জেন্ডারই হই না কেন পুরুষ হই মহিলা হই আমরা সবাই একটা বিশাল সমাজের অংশ সেটা হলো মুসলিম উম্মাদ এই দুনিয়ায় ধর্মের দিক থেকে আরো অন্যান্য উম্মাত আছেন খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে প্রত্যেকের এক একটা বৈশিষ্ট্য আছে এই জাতিগুলো একটা ধর্ম ভিত্তিক মুসলমানদের অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো জানার জন্যে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে কোরআনে কি আছে এবং হাদিসে কি আছে মুসলমানদের নবী মুসলমানদের রসুল মোহাম্মদ সাল ওসাল্লাম তিনি মক্কাতেই মুসলমান সমাজ গড়ে তুলেছিলেন এরপরে তিনি মদিনাতে গড়ে তোলেন মুসলিম সমাজ এরপরে এই মুসলিম সমাজের বিস্তৃতি ঘটতে থাকে আরবের বিভিন্ন প্রান্তরে তারপর ছড়িয়ে যায় ভারতে আফগানিস্তানে চায়নাতে আফ্রিকাতে এভাবেই মুসলমানরা কিছু বিশ্বাস এবং কিছু কর্মের ঐক্যের মাধ্যমে এই বিশ্ব মুসলিম উম্মাদ করে তোলে সময়ত ভাই বোনেরা আমরা যখন মুসলিম সমাজ নিয়ে কথা বলি তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সবাই কিছু বিশ্বাসে আবদ্ধ মুসলমান হতে গেলেই এই বিশ্বাসগুলো থাকতে হয় তার একটা হলো আমরা সবাই এক আল্লাতে বিশ্বাস করি এবং আল্লাতে কোনোভাবেই আমরা শরিক করি না এবং আরও যে বিশ্বাসগুলো আছে আমরা রসুলে বিশ্বাস করি আমান্ত বিল্লাহি আমি আল্লাহর প্রতি ইমান এনেছি ওমালা ইকাতিহি এবং ফেরেস্তাদের প্রতি অকুতুবিহি এবং আল্লাহ যত ধর্মগ্রন্থ দিয়েছেন সবগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি আমরা পরকালে বিশ্বাস করি ওয়াল কাদ্রি আমরা ভাগ্যে বিশ্বাস করি এই দুনিয়ায় যত লক্ষ মুসলমান আছে যত কোটি মুসলমান আছে এই দুনিয়ায় যত মুসলমান ছিলেন এই দুনিয়ায় যত মুসলমান আসবেন তাদের সবাইকে এই একই বিশ্বাসে বিশ্বাসী হতে হয় এই বিশ্বাসগুলি আমাদেরকে আসলে এক করে নিয়ে আসে আপনি এক দেশে থাকেন আমি আর এক দেশে থাকি কিন্তু আপনি আমি সবাই এই এক বিশ্বাসে এক এটাই হলো মুসলিম জাতির একটা বৈশিষ্ট্য মুসলিম সমাজের একটা বৈশিষ্ট্য যাদের ভিতরে এই বিশ্বাসের ঘাটতি আছে মুসলমান সমাজের সাথে তাদের সম্পর্কেরও ঘাটতি আছে সময় তো ভাই বোনেরা আমাদের আজকের সমাজে বহু লোক আছে যাদের নাম হলো ইসলামী নাম যাদের নাম হলো মুসলিম নাম যাদের নাম হলো আরবি নাম কিন্তু বিশ্বাসে তারা সবাই মুসলমান আছে কিনা এটা আমাদের প্রশ্ন করা দরকার আমার মনে হয় আমাদের মুসলিম সমাজে বহু লোক আছেন যারা তারা কি বিশ্বাস করা উচিত তাদের কি বিশ্বাস করা উচিত সেটা তারা ভালো করে জানেন না তারা অনেক সময় আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন রসুল্লাহ সম্পর্কে তাদের খারাপ ধারণা রয়েছে অনেক সময় ফেরেস্তা কি তারা কি করেন সে তাও সেটা ভালো করে জানে না তারা আখেরাতে হয়তো পরিপূর্ণ বিশ্বাস রাখে না কিন্তু কোনো এক পর্যায়ে শুধু নামের কারণে তারা নিজেরাও হয়তো নিজেদেরকে বলে আমি মুসলিম এবং আমরাও আরবি নাম দেখে বলি তারাও মুসলিম যেহেতু আমাদের এই বিশ্বাসের ঐক্য নাই যার কারণে মুসলমানদের ভিতরে এই ঐক্য নাই অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ চাইলে তো এই দুনিয়ার সকল মানুষকে এক করে দিতে পারতেন কেন এত ঝামেলা হ্যাঁ এ কথা তো আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি এই দুনিয়া সকল মানুষকে একই জাত হিসেবে বানাতে পারতেন তিনি যদি একই জাত হিসেবে বানাতেন তাহলে কিন্তু জান্নাতে এবং জাহান নামে যাওয়ার জন্য যে পদ্ধতি আছে সে পদ্ধতি কাজ করতো না তার মানে হলো সবাই যদি জান্নাতে যেত তাহলে তো জাহান নামের দরকার ছিল না কিন্তু আল্লাহ পাক মানুষকে এই সম্মানটা দিয়েছেন এই স্বাধীনতাটা দিয়েছেন যে আমি তোমাদেরকে সৎ পথ দেখালাম আল্লাহ বলেছেন ইন্না হেদাইনা হুসাবিল আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি এর ভিতরে কেউ আল্লাহ শুকর গুজারি করবে তারা আল্লাহর এই পথ গ্রহণ করবে কেউ এটা অস্বীকার করবে এবং এর মাধ্যমে কিছু লোক যাবে জান্নাতে কিছু লোক যাবে জাহান নামে সমত ভাই বোনেরা দেখেন এই দুনিয়ায় স্কুল হোক কলেজ হোক চাকরি হোক প্রত্যেক জায়গায় কিন্তু পরীক্ষার ব্যবস্থা আছে যদি পরীক্ষা না থাকতো সবাই কি ফার্স্ট হওয়া সম্ভব পরীক্ষার মাধ্যমে তো আসলে আমরা জানতে পারি কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এবং এর মাধ্যমেই প্রমোশন দেওয়া হয় আল্লাপা কঠিক ঠিক এই ধরনের করেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন এবং পরীক্ষার মাধ্যমেই তিনি সিদ্ধান্ত নেন কে পাশ করবে এবং কে ফেল করবে কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে মুসলিম সমাজের এইটা হলো অন্যতম বৈশিষ্ট্য যে মুসলিম সমাজের সাথে থাকতে হলে তার বিশ্বাস থাকতে হবে কঠোর পরিষ্কার এবং পরিপূর্ণ সমত ভাই বোনেরা মুসলমান হয়ে থাকতে গেলে বেশ কিছু মৌলিক কাজ করতে হয় আমরা এটাকে বলি আরকানুল ইসলাম বুনিয়াল ইসলাম ও আলা হামসিন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা এর ভিতরে আছে নামাজ আদায় করা আমরা বাংলাতে বলি নামাজ পড়া বই পড়া আসলে কিন্তু নামাজটা আসলে পড়া না শুধু এটা নামাজটা আদায় করা নামাজটা কায়েম করা আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো এই নামাজ কায়েম করার অনেকগুলো অর্থ আছে তবে সবচেয়ে কমান অর্থ যেটা সেটা হলো যে নামাজগুলো পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়া নিশ্চয় নামাজ একটা প্রেসক্রাইব একটা নির্দিষ্ট সময়ে পড়ার কথা বলা হয়েছে সময় তো ভাই বোনেরা মুসলিম সমাজের আরও কী কী বৈশিষ্ট্য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 এই এলোমেলো কথাগুলো শুনছেন আমরা আলোচনা করছিলাম যে একটা মুসলিম সমাজের কি কি বৈশিষ্ট্য আছে আমরা আগে আলোচনা করেছি যে মুসলিম সমাজের বৈশিষ্ট্য হলো সেখানে কিছু সেট অফ বিলিফ বিশ্বাস আছে সেগুলো বিশ্বাস করতে হয় এবং সেট অফ অ্যাকশন কিছু কর্ম আছে সেগুলোও করতে হয় এর ভিতরে একটা হলো নামাজ কায়েম করা আমরা বলছিলাম যে নামাজ কায়েম করার অনেকগুলো অর্থ আছে তার ভিতরে কমন অর্থ হলো এটাকে যথা সময়ে পড়া এবং মুসলমানদেরকে বলা হয়েছে এটা জামাত সহকারে পড়া এবং আরও বলা হয়েছে এটা মসজিদে যেয়ে পড়া আমাদের মুসলিম সমাজে কত লোক কতজন লোক আসলে নামাজ পড়েন একটা ট্রেডিশন আছে যে সারা সপ্তাহ নামাজ না পড়লেও যদি তারা শুক্রবারে নামাজ পড়েন তাহলে মুসলমানের খাতায় নাম থাকে আমি জানি না এই বিশ্বাসটা কে দিয়েছে কোথা থেকে এসেছে আমি শুধু জানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান্তারাকা সলাতামিদান ফকদ কাফারা যদি কেউ ইচ্ছা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করল আর এক আছে যে মুসলমান এবং অমুসলমানদের ভিতরে বা কাফেরদের ভিতরে পার্থক্য হলো তর্কুসালাহ নামাজ বাদ দেওয়া আমরা যে মুসলিম সমাজের কথা বলি সম্মানিত ভাই বোনেরা এই মুসলিম সমাজের কতজন নামাজ পড়ে আমার তো মনে হয় না শতকরা দশজনও নিয়মিত নামাজ পড়েন এবং মুসলমানরা নামাজ পড়েন না নিয়মিত যার কারণে মুসলমানদের এই সমস্যা সম্মানিত ভাই বোনেরা মুসলমান সমাজের আরেক বৈশিষ্ট্য হলো বছরে আমরা একবার এক মাস রোজা রাখি আপনি খোঁজ নিয়ে দেখবেন এই মুসলমান সমাজের আসলে কতজন লোক নিয়মিত নামাজ পড়েন নিয়মিত রোজা রাখেন যারা রোজা রাখেন তারাও বা কতটুক রোজার যে হক আছে সে হকগুলো আদায় করে রোজা রাখেন আমাদের কিছু অভ্যাস আছে যেগুলো অন্যদের নাই যেমন আমরা সবাইকে দেখলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলি এই যে গ্রিটিংটা আমরা দিই এইটা কিন্তু অন্য কোনো ধর্মে নাই আমরা যখন একজনের সাথে আর একজনের সাক্ষাৎ শেষ হয়ে যায় তখনও বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের কালচার এটা আমাদের সংস্কার এটা আমাদের সংস্কৃতি আমরা যখন বড়দের দেখি তাকে আমরা শ্রদ্ধা করি এ ধরনের আমাদের অনেকগুলো মুসলিম কালচার আছে যেটা অন্যদের নাই আমি যে টুপি পরে আছি এখানে এই টুপি পরা এটা কিন্তু মুসলমানদের একটা কালচার সাহাবাদের যুগে এর পরবর্তী যুগে বলা যায় প্রায় সকল মানুষই তারা টুপি পরতেন টুপি কিন্তু শুধু মুসলমানদের না অন্যান্য ধর্মেও দেখবেন তারা টুপি পরে কিন্তু তাদের টুপি এবং আমাদের টুপির ভিতরে তফাত আছে ইহুদি যারা তারা কালো একটা ছোট্ট টুপি পরে মাথার পিছনে দিয়ে রাখে শিখ যারা আছে তারা মাথায় পাগড়ি পরে তো এটা হলো তাদের কালচার আর আমাদের কালচার হলো টুপি পরা আধুনিককালে আমরা এটা বলা শুরু করেছি যে যেহেতু টুপিটা সুন্নত নয় সুতরাং এটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই আমি নিজেও এ ব্যাপারে একমত যেটা নিয়ে বাড়াবাড়ির দরকার নেই কিন্তু আস্তে আস্তে এরকম হবে যে এটা বাদ দিতে দিতে মুসলিম কালচার থেকে একেবারে চলে যাবে এমন একটা সময় আসবে যখন মুসলিম কালচারে যদি কেউ টুপি পরে যান তখন তাকে মনে করা হবে ভিন জাতির একটা মানুষ হিজাব পরা এটা আমাদের মুসলিম কালচার এটা কোরআন শরীফে আছে এটা হাদিসে আছে যদি কেউ মুসলিম সমাজে টিকে থাকতে চান যদি কেউ মুসলমান হিসেবে মুসলমান সমাজে থাকতে চান যদি কেউ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সমাজে থাকতে চান এ আদেশ মানতে হবে যদি আপনি কোনো স্কুলে ইউনিফর্ম দেন যে আমার স্কুলে আসতে গেলে তাকে এই রঙের পায়জামা পরতে হবে এই রঙের শার্ট পরতে হবে বা ফ্রক পরতে হবে এই রঙের ওড়না পরতে হবে যদি কোনো ছাত্র বা ছাত্রী আপনার স্কুলে ইউনিফর্ম না পরে আসেন তাহলে তাকে আপনারা শাস্তি দিবেন যদি সেই ছাত্র এবং ছাত্রী বলে যে না এই ধরনের কালার আমি পছন্দ করি না আমার এটা পরে আসতে ভালো লাগে না দুদিন পরে তাকে আপনারা স্কুল থেকে বের করে দিবেন সময় তো ভাই বোনেরা আপনার সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী একটু চিন্তা করে দেখুন মহিলাদেরকে আল্লাহ পাক বলেছেন হিজাব পরে থাকতে বাইরে কোথাও গেলে মাথাটা ঢেকে যেতে এটা হলো মুসলমানদের ইউনিফর্ম এটা হলো মুসলমানদের স্কুল এই মুসলমান স্কুলে এই মুসলমান সমাজে মহিলারা যদি তাদের এই ইউনিফর্ম না পরে আসেন তারা আল্লাহকে অস্বীকার করবেন আল্লাহকে অস্বীকার করে কেউ কি মুসলমান সমাজে থাকতে পারে বলেন আমি আগে উদাহরণ দিয়েছি স্কুলের ইউনিফর্ম না পড়লে যেমন আপনারা ছাত্র এবং ছাত্রীকে স্কুল থেকে বের করে দেন আল্লাহ পাকও আল্লাহর দেওয়া ইউনিফর্ম না পড়লে সেরকম অসন্তুষ্ট হন যদিও আল্লাহ পাক আমাদেরকে সমাজ থেকে এইভাবে বের করে দেন না কারণ আল্লাহ পাক রহমানুর রাহিম কিন্তু এর জন্যে শাস্তি অবশ্যই পেতে হবে যদি আমরা এই গুণা থেকে মাপ না চাই যদি আল্লাহ আমাদের এই গুণা মাপ না করেন সমান্ত ভাই বোনেরা আজকে যারা এই আলোচনা শুনলেন আশা করি এরপরে কেয়ামতর ময়দানে আল্লাহর কাছে আপনার কোনো অজুহাত থাকবে না ও আল্লাহ আমি জানতাম না যে মেয়েদের হিজাব পরা কত দরকার ছিল কারণ আপনি আজকে থেকে জানলেন সুতরাং যারা হিজাবের ব্যাপারে অবহেলা করেন যারা হিজাব পড়তে পারেন না যাদের সরম লাগে আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নিন যে আল্লাহর স্কুলে টিকে থাকতে হলে আল্লাহর এই সমাজে টিকে থাকতে হলে মুসলমানদের সমাজে টিকে থাকতে হলে আমি আজ থেকে ইনশাআল্লাহ হিজাব পরব সমস্ত ভাইয়েরা এই মুসলিম সমাজের অনেক কিছু সিস্টেম আছে যেটাকে আমরা বলি শরিয়া যেটাকে আমরা বলি ফিক এই শরিয়া এবং ফিক না মানলে মুসলমান সমাজে টিকে থাকে না কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে কিভাবে ঈদের নামাজ পড়তে হবে কিভাবে আমাদের পরিবার চালাতে হবে কিভাবে আমাদের কোর্ট কাছারে চলবে এগুলো সব ইসলামে আছে আজকাল এমন একটা সমস্যা হয়েছে যখনই সরিয়া নিয়ে কথা বলা হয় তখনই বলা হয় যে এই লোকগুলো হলো বিভ্রান্ত যখন ইসলামের অর্থনীতি নিয়ে কথা বলা হয় তখনই বলা হয় যে এই লোকগুলো রাজনীতি করে ইসলামের নামে কিন্তু ভাই বোনেরা এটা রাজনীতির কোনো কথা নাই আপনারা কোরআন পড়ে দেখুন আপনারা হাদিস পড়ে দেখুন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এগুলোর কথা বলেছেন তিনি এগুলো করেছেন আপনি যদি মুসলমান হন আপনি যদি রসুলকে ভালোবাসেন আপনি যদি কোরআনকে ভালোবাসেন আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আপনি নিজে পড়ে দেখুন দেখুন আপনার আল্লাহ কি বলেছেন আপনার রসুল কি বলেছেন যেহেতু আপনি পড়তে পারেন নাই যেহেতু আপনি জানেন না এই জন্যে আল্লাহর কথা এবং রসুলের কথা যারা বলে তাদেরকে সে সমস্ত লোকদেরকে আপনারা খারাপ মনে করেন তাদেরকে আপনারা গালি দেন আমি আবুল কালাম আজাদ এখানে বসে যে কথাগুলো বলছি এগুলো আমার নিজের কথা না এই কথাগুলো আমার বাপের বাড়ি থেকে আনি নাই আমি এগুলো আমার স্কুল থেকে আনি নাই এগুলো এসেছে কোরআন থেকে এগুলো এসেছে হাদিস থেকে মুসলিম সমাজ যদি আমরা বলি যদি আমরা মুসলিম সমাজের সদস্য হিসেবে টিকে থাকতে চাই আমাদের এই শেখ মানতে হবে আমাদের এই শরিয়া মানতে হবে আমি আবার ফিরে আসি আপনি যদি একটা ব্যবসা করেন সেখানে আপনি কিছু নিয়ম মেনে চলেন আমি যখন এই ক্যামেরার সেটে বসে কথা বলছি তাদের একটা নিয়ম আছে তাদের একটা রুলস আছে কিভাবে আমাকে বসতে হবে কিভাবে আমাকে তাকাতে হবে এই ক্যামেরাম্যান সব তারা আমাকে বলে দিচ্ছেন আমি যদি এগুলো না মানি তাহলে তারা আমাকে বলবেন যে ভাই আমরা আপনার ফিল্ম করতে পারবো না আপনি যখন ব্যবসা চালান আপনি কোথায় কতটুকু বিক্রি করবেন কত দামে বিক্রি করবেন আপনার কর্মচারী যদি সেটা না শোনে তাহলে আপনি নিজেও ব্যবসা চালাতে পারবেন না এবং ওই কর্মচারীকেও আপনি রাখবেন না আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে জাকাত দিতে বলেছেন আল্লাহ পাক আমাদেরকে সৎকা দিতে বলেছেন কতটুকু জাকাত দিতে হবে তাও তিনি বলে দিয়েছেন এখন আসুন এটা আমাদের সেরিয়া আমাদের মুসলিম সমাজে কতজন লোক আছেন যারা নিয়মিত জাকাত দেন আমাদের মুসলিম সমাজে কত লোক আছেন যারা সৎকাতুল ফিতের দেন আমাদের মুসলিম সমাজে কত কতজন লোক আছেন যারা নিয়মিত বা সক্ষম থাকার পরে হজ করেন এটা হলো আল্লাহর ব্যবসা কেন্দ্র আমি ব্যবসা কেন্দ্র কিন্তু মেটাফরিকলি বলছি আপনারা মনে করবেন না যে আল্লাহ আবার বিজনেস খুলে নিয়েছেন আমি উদাহরণ দেওয়ার জন্যই বলছি বোঝার জন্যই বলছি এবং আল্লাহ এর জন্য একটা শরিয়া এবং বিধান আমাদেরকে দিয়েছেন এই বিধান মেনে চলি তাহলে আমরা মুসলিম আর এই বিধান যারা মানে না তারা কিভাবে মুসলমান সমাজে টিকে থাকতে পারে বা তারা কিভাবে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারে সময়ত ভাই বোনেরা আমরা মনে করি যে ইসলাম হলো আমাদের জন্য একটা অত্যন্ত রহমতের ধর্ম ওমা আরসাল্লাকা ইল্লা রহমাত আলমিন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন আমাদের জন্য বিরাট একটা করুণা এই বিশ্বের জন্য করুণা তিনি শুধু মুসলমানদের জন্য করুণা না তিনি শুধু মানুষের জন্য করুণা ছিলেন না তিনি কাফিরদের জন্য করুণা ছিলেন তিনি পশু পাখির জন্য করুণা ছিলেন তিনি এনভায়রনমেন্টের জন্য করুণা ছিলেন সুতরাং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা মুসলমান হতে পেরে অত্যন্ত ভাগ্যবান্বিত আল্লাহ আমাদের যে সৌভাগ্য দিয়েছেন এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত এটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত এবং আমরা যে মুসলমান সমাজের সদস্য এটা আমাদের জীবনের বড় পাওনা এটা মনে করা উচিত সুতরাং এই মুসলমান সমাজে থাকতে গেলে কি কি করতে হবে কি কি বিশ্বাস করতে হবে এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে এবং এগুলো আমাদের অবশ্যই করতে হবে যদি না করি তাহলে এই মুসলমান সমাজে আমরা টিকে থাকতে পারবো না বা মুসলমান সমাজে মুসলমান হিসেবে টিকে থাকতে পারবো না আজকের বাস্তবতা হলো এই যেটা আমি আগেই বলেছি আমরা শুধু নামে মাত্র মুসলমান আমরা পারিবারিকভাবে মুসলমান আমরা জন্মগতভাবে মুসলমান কিন্তু বিশ্বাসগতভাবে আমরা অনেকেই মুসলমান হতে পারিনি কর্মগতভাবে আমরা অনেকেই মুসলমান হতে পারি নাই এবং এখানেই আমাদের মূল সমস্যা আপনারা যারা আছেন মুসলমান ঘরে যাদের জন্ম হয়েছে ইসলামের কি বিশ্বাস এগুলো পড়াশোনা করে দেখুন দেখবেন এই বিশ্বাসগুলো কত দার্শনিক কত সত্য ইসলাম যে বিধানগুলো দিয়েছে এই বিধানগুলো নিয়ে আপনি পড়াশোনা করে দেখুন দেখুন এই বিধানগুলো কত সুন্দর কত বাস্তব ভিত্তিক এই বিধানগুলোর মাধ্যমে এই দুনিয়ায় কত শান্তি আসতে পারে রসুল্লাহ সাল্লাম তার বাস্তব উদাহরণ যে পরিবার ইসলাম মেনে চলে সেই পরিবার কত সুন্দর দেখেন যে প্রতিষ্ঠান ইসলাম মনে চলে সেই প্রতিষ্ঠান কত সুন্দর দেখেন এই দুনিয়ার কিছু কিছু দেশ তারা ইসলামিক বিধান মেনে চলে তারা অনেক সুন্দর তারা অনেক অগ্র তারা অনেক উন্নত সময়ত ভাই বোনেরা আমরা যখন ইসলাম ও সমাজ নিয়ে কথা বলি আমাদের এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে ইসলাম একটা সমাজের ব্যাপারে পরিপূর্ণভাবে একটা ধারণা দিয়েছে যেটা আমাদের সবাইকে মেনে চলতে হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার সাহাবারা সেই আদেশগুলো মেনে একটা সুন্দর ইসলামী সমাজ গড়েছিলেন সুন্দর সমাজ ইসলামী সমাজ পেয়েছিলেন শান্তিপূর্ণ ইসলামী সমাজ পেয়েছিলেন আসুন আল্লাপাক আমাদের সেই সুন্দর সমাজ দান করুন আমিন ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ ক্যালথরপে road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code I B G B double two I IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান